الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে রবিউল আউ্বাল মাসের প্রথম জমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আমরা সমবেত হয়েছি যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন সহি আকিদার মসজিদে আহলাদিস মসজিদে কোরআন এবং সুন্না ভিত্তিক সালাত আদায় করার তারই বারগাহে শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি যিনি মানবতার মুক্তির দূত হিসাবে এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন কুল কায়নাতের সমস্ত সমস্যার সমাধান টেনে ইসলাম কমপ্লিট করে মানবতা প্রতিষ্ঠা করে শান্তি সমৃদ্ধি ঋদ্ধির রাজ কায়েম করে পৃথিবী থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় গ্রহণ করলেন সাল্লাহ আলহি ওসাল্লাম একটু সামনের দিকে এগিয়ে বসুন বিনা পয়সায় কিছু সাদাকা করুন এটা হলো বিনা পয়সার সাদাকা যে জায়গায় বসে আছে ওই জায়গাটা আর এক ভাইকে বসার সুযোগ করে দিয়ে নিজের সামনের দিকে একটু জায়গা করে নিন বা চেপে বসে খুদবাটা শুনুন তারপরে আল্লাহ চাহে তো অচিরেই দ্রুত গতিতে কাজ এগিয়ে চলেছে মাদারটেক আহলাদিস জামি মসজিদের পুনর্নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ আপনাদের আর্থিক সহযোগিতা পরামর্শ এই কাজে আমাদেরকে প্রেরণা যোগাবে সর্বোপরি কবির ভাষায় আর কটা দিন সবুর করো রসুন বুনেছি রসুন তো বুনেছি আর কটা দিন সবুর করো সব সমস্যার সমাধান না হলেও অধিকাংশ সমাধান হবে ইনশাআল্লাহ বলছিলাম যে রবিউল আওয়াল মাস আসলেই এক শ্রেণীর আলেমোলামা আছেন যারা শুরু করে দেন রবিউল আওয়াল মাসের শুরু থেকে নিয়ে কিছু কিছু লোক আমাদের দেশে তেষট্টি দিন ঈদে মিলাদুল নবী পালনের ঘোষণা দিয়েছে তেষট্টি দিন যাই হোক সেটা তাদের ব্যাপার এখন আমাদের সহি আকিদার দিনী ভাইয়েরা যাতে সংক্রামিত না হয় এই ধরনের জৌলুস দেখে চোখ ধেঁদে না যায় সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে আর আমাদের যে দাওয়াতটুকু কমস কম তাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিতে হবে উপায় উপায় হলো ওই যে নবী অসারতা প্রমাণ করে এটা যে বেদাত এটা প্রমাণ করে যে লিটারেচার আছে বিশেষ করে মহতারম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের প্রামাণ্য পুস্তিকা এই সাবজেক্টের উপরে এই প্রামাণ্য পুস্তিকা বিরল নামটি তার মিলাদ প্রসঙ্গ ডক্টর আসাদুল্লাহ গালিফ স্যারের সংকলিত মিলাদ প্রসঙ্গ এই বইটি আপনারা যাদের টাকা পয়সা আছে একাদশ পঞ্চাশ দুইশো পাঁচশো খরিদ করে পিতামাতার রুহের ফেরাতের জন্য এই রবিউল্লাহ এই বেদাত শুরু হওয়ার আগেই মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিছুটা হলেও দাওয়াতি কাজ চলবে ইনশাল্লাহ প্রসঙ্গক্রমে অনেক কথা মনে এসে যায় তাহলে না বলেও পারি না সৌদি আরবের ধর্ম মন্ত্রণের অধীনস্থ আলসুলাই ইসলামিক সেন্টারে কর্মরত অবস্থায় এই বইটি ছাপানোর জন্য মিলাদ প্রসঙ্গ এবং সবে বরাত বইটি ছাপানোর জন্য সেখানকার ইসলামিক সেন্টারের ডাইরেক্টর জনাব শেখ সুলাইমান বিন মুহাম্মদ আল সাকর তিনি আমাকে অর্ডার করলেন যে এই দুই বই একটু এডিট করো এডিট করে এরা আমাদের অর্থায়নে প্রিন্ট করে বাংলাভাষীদের হাতে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি তো এডিট করে দিলাম আমাকে বললেন যে একটা ভূমিকা লিখে দাও একটা ভূমিকাও লিখলাম ভূমিকা লেখার পরে কোন এক বাংলাভাষী ভাই গিয়ে অভিযোগ করলেন যে এই ভূমিকাটা পড়লে আগুন ধরে যাবে তো ডাইরেক্টর স্যার আমাকে ডেকে বললেন যে ভূমিকায় তুমি কি লিখেছো এটা পড়লে নাকি আগুন ধরে যাবে তাহলে আগুন তো ধরানোই দরকার এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে পুরাতনটা না ভাঙলে তো নতুনটা গড়ে না জরাজীর্ণ মসজিদ আমরা ভেঙে দিয়েছি নতুনটা স্থায়ী ভিত্তি দিয়ে গড়ার জন্য তো উনি বললেন যে কি লিখেছ অনুবাদ করে শোনাও আমি তখন লিখেছিলাম ভূমিকা যা এরা অনুবাদ করে শোনালাম শোনানোর পরে হ্যাঁ দা আলি হ্যাঁ দা এটা এটার জন্য বলছে এই বইটার জন্য উপযুক্ত ভূমিকা হয়েছে বললাম ডক্টর আল্লামা ইকবাল বলেছেন মেরি কাবেলি ইয়থি মেরি দুশ্মন বন গেই বলছে আমার যোগ্যতাই হল আমার দুশ্মন যোগ্য মানুষকে মানুষ সবসময় ভয় পায় কারণ যোগ্য মানুষ পৃথিবীতে কাউকে তোয়াক্কা করে কথা বলে না ছেড়ে দিয়েছিলাম সে চাকরি বিলাস বহু চাকরি বহু চেষ্টা করে আটকাতে পারেনি হতভাগ হয়েছিল এ কেমন বাঙালি বাঙালি তো টাকার কাঙ্গালি অধিকাংশ এই লোক আবার কেমন বহু চাকরি ছেড়ে দিয়ে চলে গেল কিছুতেই তাকে দমানো গেল না অদম্য আগ্রহ নিয়ে বাংলার মাটিতে ফেরত আসার সুযোগ সেদিন না হলে আজকে দাওয়াতি ময়দানে যে কর্ম তৎপরতা হয়েছে মাসাল্লাহ এতটা হতো বলছিলাম মিলাদ প্রসঙ্গ বইটি ছাপানোর জন্য শেখ সোলাইমান আল সাকার বললেন ডক্টর গালিব স্যারকে ফোনে বললেন ডক্টর আসাদ ডক্টর আসাদুল্লাহ আপনার এই বই আমরা প্রিন্ট করার জন্য চেষ্টা করছি আপনাকে রয়্যালটি কত দিতে হবে আপনি বলেন এই বইয়ের সম্মানই আপনাকে কি দিতে হবে বলেন তখন ডক্টর গালিব স্যার বলছেন সম্মানী কি তুমি দিতে পারবে সোলাইমান সম্মানী আমার আল্লাহর হাতে একটি কথাতে সোলাইমান আল সাকার আজও পর্যন্ত ডক্টর গালিব স্যারের ভক্ত দুই সালে যখন হজে গেলাম প্রথমে টেলিফোনে কথা হতেই জিজ্ঞেস করলেন ওয়াইন ডাক্তার আসাদুল্লাহ আলেফ বলেন হোমাজ আলফিস সেজেন্ট ডক্টর গালেম জেলখানায় আছে তখন বলেন মা আতলাকুহু হাউলাই দলামা হাত ওই জালেমেরা তাকে এখনো সারেনি বলে না সারেনি নিজের ঘরে রেখে অহির কালাম শুনলাম শুধুই মোল্লার বদনাম আপনার বাড়িতে আছে ইতিহাস মিলাদের ইতিহাস এরা কোথেকে এলো এর পোস্টমর্টেম করা আছে ওই বইটা কিন্তু আমার কাছে নাই আপনি পড়েন না হয়তো ভাবেন যে এই লোক সমস্যা এই লোকের এই সেই সমস্যা যেটুকু সমস্যা মনে হয় ওটুকু রাখেন বোঝার চেষ্টা করেন যেটুকু সমস্যা নেই সেটুকু তো মানবেন বলছিলাম মিলাদ প্রসঙ্গ বই প্রত্যেকের পড়া উচিত প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে থাকা উচিত রাস্তাঘাটে যেখানে সেখানে দোকানে পাঠে সব জায়গায় এটা থাকবে এবং হাজার হাজার লক্ষ লক্ষ কপি এটা বিতরণ হওয়া উচিত এছাড়া আরো অন্যান্য লেখক যারা লিখেছেন তাদের কাউকে খাটো করতে চাই না তাদেরটাও নিবেন দেখে শুনে সবারটা আমার পড়ার সুযোগ হয় না আমি পড়িও না কারণ পড়ার সুযোগ আমার হয় না কিন্তু আমি যেটা পড়েছি যেটা এডিট করেছি এবং যেটা আরবের অর্থায়নে সেই সময় সেখানে প্রিন্ট করা হয়েছিল লক্ষ লক্ষ কবি মানুষের হাতে পৌঁছেছে আলহামদুলিল্লাহ বলছিলাম ঈদ এ মিলাদুন্নবী এটা মুসলিম জাতির জন্য তৃতীয় আর একটি ঈদ উৎসব অথচ রসুল্লাহ সাল্লাম দুইটি ঈদ আমাদের জন্য দিয়ে গেলেন قد أبدل الله لكم بخير منهما ইয়ামুল আবহা ওয়াজামুল ফেতের তোমাদের জন্য আল্লাহ পাক নওরোজ এবং মেহরেজান নামক দুইটি উৎসবকে বিলুপ্ত ঘোষণা করে সেটা বদলিয়ে আর দুইটা দিলেন ইয়ামত পর্যন্ত মুসলিম জাতির ঈদ উৎসব বাৎসরিক ঈদ উৎসব দুইটি থাকবে একটি হল ঈদুল উল আবহা এবং আর একটা হল ঈদ উল ফেতর কিন্তু দুঃখজনক হল সত্য যে মানুষ আজকে এটা বেদাতের পথ বেছে নিয়েছে গৌতম বুদ্ধ বলেছেন অহিংসা পরম ধর্ম জীব হত্যা মহাপাপ শত্রুকে ক্ষমা করে দিও গৌতম বুদ্ধের তিনটি মূলনীতি আছে বৌদ্ধ ধর্মের তিন মূলনীতি অহিংসা পরম ধর্ম শত্রুকে ক্ষমা করে দিও জীব মহাপাপ বুদ্ধদেব বলে গেছেন নীতি কথা পৃথিবী ত্যাগ করে চলে গেছেন তারই অনুসারীরা প্রতিদিন লমহর্ষক আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ যেইভাবে নৃশংসভাবে হত্যা করছে লমহর্ষক ঘটনা বুদ্ধদেব বেঁচে থাকলে হয়তো আশ্চর্যই হতেন আমার উন্মতের হালতটা কি ওপারে লাশের গন্ধ নাক নদীর ওপারে লাশের গন্ধ জীবন্ত মানুষকে গাছের সাথে বেঁধে পুড়িয়ে হত্যা করা হচ্ছে আমাদের দেখে খুব কষ্ট লাগে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যারা শাহাদতের মৃত্যুবরণ করে তাদের মৃত্যুর যন্ত্রণা পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি নয় একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু কষ্ট লাগে তার চেয়ে কম কষ্ট লাগে একজন শহীদের যদিও সেই শহীদকে হত্যা করে তার গোষ্ঠ টুকরা টুকরা করা হচ্ছে জীবন্ত মানুষের হাত পা বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে জীবন্ত মানুষের হাত পা তার শরীর থেকে চাপাতি দিয়ে কুপিয়ে কেটে টুকরা টুকরা করা হচ্ছে রসুল্লাহ সাল্লামের ভাষায় আমি দেখতেছি খুব কষ্ট হচ্ছে কিন্তু রসুল আসলামের ভাষায় মৃত্যু পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি নয় গত শনিবারে আমার স্ত্রী চলে গেলেন না ফেরার দেশে আপনারা শুনেছেন জুমার দিন সবাই দোয়াও করেছিলেন হায়াতে তাইয়েবার জন্য আল্লাহ হায়াতে তাইয়েবা তাকে দান করেছেন তবে এখানে নয় সেখানে মনের ভিতরে খুব কষ্ট চাপা কষ্ট চাপা কষ্ট লাঘব করার জন্য একবার কোরআন তেলাওয়াত একবার জিকিরাজগার অনেক কিছুই চলছে ছেলেটা কাছে শুইল বড় ছেলে শুয়ে বলছে আব্বু আমার একটা কথা আছে কি কথা বলছে আমার আম্মুকে তো আমরা ফেলে হাসরে ময়দানে পালিয়ে যাব আল্লাহ বলেছেন ইয়াউমা ফিরুল মার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহেবাতিহি ওয়া বানি সেই দিন মানুষ বাপ মাকে ফেলে ভাইকে ফেলে স্ত্রী পরিবারকে ফেলে পালিয়ে যাবে তা হাসরের মাঠে আমার মাকে ফেলে যে আমরা পালিয়ে যাব এটা আল্লাহর কথা আপনি আপনার স্ত্রীকে ফেলে পালিয়ে যাবেন আমি আমার মাকে ফেলে পালিয়ে যাব আর আমার মা আমাকে ফেলে পালিয়ে যাবে আমার ভাই আমাকে ফেলে পালিয়ে যাবে প্রত্যেকেই একজনকে একজন ফেলে পালিয়ে যাবে কিন্তু সেখানে শেষ সহায়ক সম্বল থাকবেন আল্লাহ হাদিসে এসেছে বান্দা তার সন্তানকে যেভাবে ভালোবাসে তার সে কোটি কোটি কোটি কোটি গুণ আর হামুর রাহেমিন তার বান্দাকে ভালোবাসে আমার মা আমাদের কাছে অবহেলিত ছিল ঠিক মতো খেদমত করতে পারি মাকে আমরা যেটুকু ভালোবাসি এই ভালোবাসা আবেগ কিন্তু হাসরের মাঠে বিপদের সময় মাকে ফেলে আমরা পালিয়ে যাব আল্লাহ পালাবেন না তাহলে আমরা আমার মায়ের প্রতি দয়াশীল আমার মার প্রতি তার বান্দির প্রতি বেশি দয়াশীল হলেন আল্লাহ তাহলে বেশি মোহাম্মতের ব্যক্তি তার মহব্বতের বান্দিকে তার কাছে নিয়ে গেছেন আশা করি সেখানে আমার আম্মা ভালো আছে সমস্যা নেই বুকের ভিতরে মনে হল যে একটা সান্ত্বনার বাণী পাওয়া গেল আলহামদুলিল্লাহ চমৎকার কথা ছেলের মুখ দিয়ে বের হল বাপের হৃদয় প্রশান্ত হয়ে গেল প্রশান্ত হয়ে গেল আলা বিদিক্রিল্লাহি তাতমাইনুল কুলু মানুষের সবচেয়ে প্রিয় পাত্র আল্লাহ পাক সবচেয়ে আপনজন আল্লাহ তালা আল্লাহ তালা হলেন সবচেয়ে আপনজন আর আল্লাহর কাছেই হল শেষ আশ্রয় আর আল্লাহর কাছেই হল শেষ ঠিকানা যাই হোক আল্লাহ রাব্বুল আলমিনের মোহাব্বত পেতে হলে ভালোবাসা পেতে হলে যেই জিনিসটা দরকার সেটা হল এত্তেবায় রাসুল أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবি উনি আমার অনুসরণ করো ইহবিন কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এই আয়াত থেকে প্রথমত আমরা মৌলিক দুইটি জিনিস জানতে পারলাম একটা জিনিস জানতে পারলাম যে আল্লাহর কাছে ভালোবাসা আছে আর আল্লাহকেও ভালোবাসা যায় আর আল্লাহ বান্দাকে ভালোবাসেন বল ইনকুন্তুম বোন আল্লাহ বলে দিন হে নবী তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আর আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে উনি আমার অনুসরণ করো আল্লাহর মধ্যে ভালোবাসা আছে আর আমাদের মধ্যেও আল্লাহর প্রতি ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা কতটুকু ভালোবাসাকে একশো ভাগে ভাগ করে দয়ামায়াকে একশো ভাগে ভাগ করে আল্লাহ রব্বুল আলমী নিরানব্বই ভাগ নিজের কাছে রেখেছেন আর এক ভাগ কুল কায়নাতের সমস্ত মানব দানব জীব জীবাণু কীট কীটাণু বৃক্ষ রাজি তরুলতার সমস্ত সৃষ্টি জীবের মধ্যে বন্টন করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিকুল আসবে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে এক ভাগ দয়া আল্লাহ পাক ভাগ করে নিরানব্বই ভাগ নিজের কাছে রেখেছে আল্লাহ বান্দাকে ভালোবাসেন তবে ভালোবাসার কারণে মানুষ দুর্বল হয় আল্লাহ পাকের কোনো দুর্বলতা নেই মানে ছেলেটা সালাদ পড়েনি তো মারার জন্য লাঠি তুলল ছেলেটার চেহারা দেখে মায়া লাগলো লাঠিটা খসে পড়ল চাবুকটা তার পিঠে পড়ল না দশ বছর বয়স হওয়ার পরে যদি সালাদ না পড়ে তোকে চাবুক পিটিয়ে সালাদ পড়াতে হবে এটা আল্লাহ রসুলের নির্দেশ এবার নির্দেশ পালন করার জন্য লাঠি তুলেছি ওর চেহারাটা থেকে মায়া হলো আর লাঠিটা পিঠে না পড়ে নিচে পড়ে গেল আমাদের ভালোবাসায় দুর্বলতা আছে কিন্তু আল্লাহর ভালোবাসায় এই দুর্বলতাটা নাই আল্লাহর ভালোবাসা সবল আল্লাহর শাস্তি হল দুলে কম এখানে আর জিনিস যেটা সেটা ভালোবাসা শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন যেটাকে বলা হচ্ছে মোহাব্বত কুল ইন কুন্তুম তোহেব্বুন আল্লাহ ভালোবাসার আর একটা নাম আছে যেটার নাম হল এশক আশেকে রসুল আশেকে এলাহি আশেক আর মাসুক প্রেমিক আর প্রেমিকা ভালোবাসার মধ্যে যখন নোংরামি আসে তখন ওটার নাম হয় প্রেম ভালোবাসার মধ্যে যখন পবিত্রতা থাকে তখন ওটার নাম ভালোবাসা পবিত্র ভালোবাসার নাম হল মোহাব্বত আর যৌনচার এবং যৌনতার সম্পৃক্ত ভালোবাসার নাম হল এস্ক যেই এস্ক শব্দটা খুবই আপত্তিকর এটা নটনটিদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু দুঃখজনক হলে সত্য যে এটা বা মানুষ এখন সুবিবাদেরা এটাকে মানুষের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে প্রয়োগ করে সুফিবাদী যারা আছে তারা সব নোংরা অধিকাংশ লোকই নোংরা নোংরা চেতনা ছাড়া সুফিবাদী হয় না যার ফলে দেখবেন যাদের আকিদা সালিস সহি তাদের আখলাকটাও সুন্দর আর যাদের আকিদায় ভেজাল দেখবেন এদের আখলাকে ত্রুটি আছে তেল মালিশ করা গা ডলে দেওয়া পা ডলে দেওয়া খেদমত গ্রহণ করা হ্যাঁ এগুলো আমাদের মধ্যে নাই কেন নেই কারণ আমাদের আকিদা মাসাল্লাহ পরিষ্কার যাদের আকিদা পরিষ্কার তাদের আখলাকটাও পরিষ্কার সহি আকিদার আলেমদের বা সহি আকিদার মানুষদের মধ্যে এই নোংরামি কাজ নেই এই নোংরামি কাজ অমকে খালা অমকে খালু অমকে মামু অমক বাড়িতে যা একটু পান সাবায় খাওয়া ইমাম সাহেব আলেম সাহেব অমক সাহেব হুজুর সাহেব খেদমত গ্রহণ করা তেল ডলে দেওয়া তেল মালিশ করে দেওয়া এগুলি আমাদের সহি আকিদার ভিতরে আল্লাহর ফজলে করেন নাই হঠাৎ যদি কোনো সময় অসুস্থ হয় অসুস্থ অবস্থায় একটু প্রয়োজন সেটা ভিন্ন ব্যাপার কিন্তু অভ্যাসে পরিণত হওয়া এটা আমাদের মধ্যে আল্লাহর ফদল কর্মে নাই আলহামদুলিল্লাহ তো এই যে এশক আশেক মাসুক কেতাবটা পড়েন আশ্চর্য হয়ে যাবেন সেখানে কত নোংরা কথা লেখা আছে আর সেগুলি আল্লাহর সামনে রসুলের সামনে আল্লাহর কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি কুমুল্লাহ আল্লাহর সেই অসীম ভালোবাসা পেতে হলে একমাত্র উপায় সেটা হল রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের ইত্তেবা করা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়াগফির লাকুম দুনুবাকুম আল্লাহু গফুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ উত্তম আদর্শ রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মধ্যেই তারপরে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ওমা আতা কুমুর রসুল ওমা নাহা কুম আনহু ফান্তাহু রসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ওমা আতাকুম মুহাম্মাদুন ফাকুদুহু মোহাম্মদ সাল্লা সাল্লাম যা দেন তা গ্রহণ করো আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা থেকে নিষেধ করে তা থেকে বিরত হও আল্লাহ পাক বলতে পারতেন লাকাদ কানা লাকুম ফি মুহাম্মাদিন উসওয়াতুন হাসানা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তা বলতে পারতেন কিন্তু আল্লাহ তা বললেন না আল্লাহ বললেন লাকাত কান কুমফি ফি ইল্লাহে উসুয়াতুন হাসান রাসূলের মধ্যে উত্তম আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে নয় কালকেই আবার কাটিং করে বলতে পারে যে মোহাম্মদ সালামের মধ্যে উত্তম আদর্শ না এই দেখো আমানুল্লাহ বলেছে আল্লাহ বললেন রসুল সাল্লাহ সাল্লামের মধ্যে উত্তম আদর্শ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন তেষট্টি বছর আর মোহাম্মদুর রসুল্লাহর জীবন মাত্র তেইশ বছর আমরা কি তেষট্টি বছর অনুসরণ করব না তেইশ বছর অনুসরণ করব আমাদের অনুসরণ কি তেষট্টি বছর না তেইশ বছর তেষট্টি বছর নয় তেইশ বছর আমাদের অনুসরণীয় কেন কারণ নবুয়ত পাওয়ার আগে রেসালত পাওয়ার আগে যত কার্যক্রম নবী সাল্লাহ সাল্লাম করেছেন সব নিজস্ব মানবীয় গুণাবলীর আলোকে করেছেন সমাজে গোলমাল দেখা দিল তাই তিনি হিলফুল ফুজুল নামক একটি সংগঠন করলেন সতেরো বছর বয়স সতেরো বৎসর বয়স থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত হিলফুল ফুজুল চলল তেইশ বছর সতেরো বৎসর বয়সে হিলফুল ফুজুল কায়েম করলেন চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর চলল আর চল্লিশ বছরে নবুয়াত পেয়ে তেষট্টি বছর পর্যন্ত সমাজ বিপ্লবের রূপরেখা তৈরি করে যা কমপ্লিট করে দিয়ে গেলেন উম্মতের জন্য এই তেইশ বছরে সতেরো বছর থেকে নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত এই তেইশ বছরে গলত ধর্ম চেষ্টা করে সমাজকে শান্তি সমৃদ্ধি ঋদ্ধির পথে পরিচালনা করার জন্য প্রাণপণ চেষ্টা করে তিনি যথারীতি সাকসেসফুল যথারীতি আশানুরূপ ফল তিনি পেলেন না কিন্তু বাকি তেইশ বছরে পেলেন কেন প্রথম জীবন ছিল তার মানবীয় দৃষ্টিকোণে আর নবুয়তের দৃষ্টি বয়সটা সম্পূর্ণ আল্লাহর গাইডেন্স অমায়ন্তিকু আনিল হওয়া ইন হুয়া ইল্লা ওয়াহা মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে ওহি নাজিল না হলে তিনি কোনো কথাই বলেন তাহলে আমাদের আদর্শ হলেন নবুয়তি আমরা আদর্শ গ্রহণ করব নবীয়তি জেন্দেগি রাসুল্লাহ সাল্লাম নবুয়ত পাওয়ার পরে কিভাবে সালাদ পড়লেন কিভাবে সিয়াম পালন করলেন কিভাবে হজ করলেন কিভাবে জাকাত দিলেন কিভাবে প্রতিবেশীর সাথে ব্যবহার করলেন কিভাবে অমুসলিমদের সাথে ব্যবহার করলেন কিভাবে রাজ্য শাসন করলেন কিভাবে গৃহযাপন করলেন কিভাবে প্রজা পালন করলেন কিভাবে স্ত্রী সংসার করলেন কিভাবে জীবিকা নির্বাহ করলেন কিভাবে চলাফেরা করলেন পুরা তেইশ বছর হল আমাদের জন্য আদর্শের জিন্দগি পুরা তেইশ বছরে আমরা রসুল্লাহ সাল্লামের এই নবত্বের পর থেকে নিয়ে তিরোধানের পূর্ব পর্যন্ত পুরাটা হল আমাদের অনুসরণীয় বয়স এবং অনুসরণীয় সময় কিন্তু মিলাদ অনুষ্ঠানে অলাম্মা হাম্মা তাম্মা মিন হামলিহি মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালিব বিন অমক তমক বলতে বলতে বলতে বলতে ইয়া নবী সালাম আলাইকা এই হল ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি এটা রসুল আসলামের জীবন বৃত্তান্ত মিলাদ শব্দের অর্থ হল জন্ম বৃত্তান্ত রসুল আসলাম কিভাবে জন্মগ্রহণ করলেন আবদুল্লার কপালে নূর চলে আসলো তারপরে আবদুল্লার সাথে বিয়ে হলো তারপরে সেই নূর চলে গেল আমিনার পেটে তারপর আমিনার পেট ভারী হল বলাম না তাম্মা মিন হামলিহি যখন তার হামল হামল মানে গর্ভধারণ পূর্ণ হল এগুলো তো ভাষার মোড়কে ওই সব নিরীহ মানুষগুলাকে শুনায় দেওয়া হয় কিন্তু এর ভিতরে কি বিষাক্ত বিষ লুকায় আছে সে জানে না রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বাপের কপালে নূর ছিল মায়ের পেটের মধ্যে কিভাবে ঢুকলো সেখান থেকে কিভাবে বের হলো সেখানে কি রকম ছিল কত কথা কোন রবি তো দূরের কথা কোন রুচিশীল পাবলিকরে যদি বলা যায় যে আপনার বাবা যৌবন প্রাপ্ত হলেন আপনার আম্মা যৌবন প্রাপ্ত হলেন তারপরে আপনার আব্বার সাথে আপনার আম্মার বিয়ে হলো তারপরে আপনার আব্বার আম্মার মিলন হলো তারপরে আপনি পেটে ঢুকলেন তারপরে পেট থেকে বের করলেন সেখানে কে কে টেনে টেনে বের করলো কে কে সেই প্রসূতি ঘরে ছিল খালাস করার সময় কে ছিল জুবিল্লা মিন জালেম জান্নাত থেকে বিবি মরিয়াম আসলেন আর বিবি আসিয়া আসলেন নবী সাল্লাহ সাল্লামকে খালাস করার জন্য হাদিস হল মেড ইন চায়না বানাওয়ার কথা হ্যাঁ যদি এসেই থাকেন জান্নাত থেকে যদি বিবি মারিয়াম আর বিবি আসিয়া এসেই থাকেন তাহলে এর হল পুনর্জন্মবাদ মানুষ মরে যাওয়ার পরে পৃথিবীতে ফিরে আসে এটা বঙ্কিমচন্দ্র বলেছে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে হয় সংকোচিল হয়ে আসব যদি শুকর কুকুর হয়ে না আসতে পারি তবে সংকোচিল হয়ে আসব সোভান আল্লাহ সনাতন ধর্মীদের আদর্শ এবং তাদের আকিদা হলো যে মানুষ পুনর্জন্মবাদ হয় যারা নেককার হয় তারা শুকর কুকুর হয়ে ফেরত আসে তাই দেব দোয়া করতেছে পর হ্যাঁ, বনমালী তুমি পর জনমে হয়ে শুকুর বনমালীর জন্য দোয়া করে দিল বনমালী তুমি পর জনমে হয়ে রাধা বনমালীর বাড়িতে ঠাকুরদেব কি বলে ওই কি বলে আশীর্বাদ পড়ায় ওদের সেই হিরো শ্রাদ্ধের কীর্তন গে তারপরে খেয়ে দোয়া করে দিছে বনমালি তুমি পরজন্মে হয়েও শুকর পরজন্মে হয়ে রাধা রাধা হয়ে যেন পরজন্মে তুমি আমার পুনর্জন্মবাদ গ্রহণ করো তাহলে পুনর্জন্মবাদ মানুষ মরে যাওয়ার পর ফিরে আসে এই আকিদা বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্র বসে আবার আসিব ফিরে ধাম সিঁড়ির তীরে হ্যাঁ, জীবন সরি জীবনানন্দ দাস জাজাক আল্লাহ খায় মাশা আল্লাহ দেখছেন আমাদের মুসল্লিদের কি হালত মুসল্লিরাও লুকমা দেয় মাশা আল্লাহ পড়তে পড়তে পড়তে পড়তে জানতে জানতে জানতে জানতে মাশা আল্লাহ অনেক দূরে এগিয়ে গেছেন আলহামদুলিল্লাহ জীবনানন্দ দাস বললেন যে আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে যদি শুকর কুকুর হয়ে না আসতে পারি তখন সংকোচিল শালিক হয়ে এই পৃথিবীতে আবার ফিরে আসবো শঙ্কশীল চাল খালি হয়ে ফিরে আসবে এটা জীবনানন্দ দাস বলতে পারে আপনি কি করে বলেন যে জান্নার থেকে বিবি মরিয়ম নবী সাল্লামের ধাত্রীর কাজের জন্য এসেছিল এই সব নোংরা কথাগুলি এটা হল জন্ম বৃত্তান্ত মিলাদের অনুষ্ঠানের বিষয় ঢাকার ঐতিহ্যবাহী গুলশান আজাদ মসজিদের তদানীন্তনকালের ইমাম উনিশশো একানব্বই বা বিরানব্বই ঘটনা আমি বলছি তখন আমি নারায়ণগঞ্জ ফরাজিকে আমরা বড় মসজিদের খতিবের দায়িত্বে আছি মদিনায় যাওয়ার আগের ঘটনা আজাদ মসজিদের ইমাম সাহেব ব্যারিস্টার জাস্টিস সোহরাব সাহেবের বাসায় সেই মিলাদের অনুষ্ঠানে আসলেন কাকতালীয় ভাবে আমি ওখানে গেছিলাম একটি জরুরি কাজে মালয়েশিয়া ইউনিভার্সিটির জনক প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী সারেফ তার সাথে দেখা করতে আমি গেছি অন্য কাজে যায় দেখছেন মিলাদের অনুষ্ঠান তো যাই হোক ফাঁকে বসে আছি কি পরে শুনি তো বলল মারিজাম ইয়া রাসূল আল্লাহ মারিজাম ওয়ালাকিন খুশনসিবাম কে তবিবাম মুজরিমাম ইয়া রাসূল আল্লাহ মুজরিমাম ওয়ালাকিন খুশনসিবাম কে তু শাফিয়াম মুসল্লিরা কইছে আল্লাহুম্মা মামি কানাকে হাইকোর্ট দেখালে পাপও নাই পুণ্যও নাই কানাকে হাইকোর্ট দেখায় চলে গেল মিলাদ পরাই দিয়ে কেবলই শেষ করছে আমি হুজুর আমার একটা কথা ও কি ভাষায় দোয়া করলেন ও দোয়া তো বুঝলাম না মোনাজাতের মধ্যে যে দোয়া করলেন মারি মারিজাম ইয়া রাসুল আল্লাহ মারি ওলা কিন খোশ নসিবমকে তু তবিবম এটা কি ভাষা এটা তর্জমাটা একটু বলেন খুব গরম হয়ে গেল গরম হয়ে গেল তুই কি জানিস কথা করেছি বলে চলে গেল গদ গদ গদ গদ করতে চলে গেল ঢাকা গুলশান মসজিদের আজাদ মসজিদের খতিবের সামনে দাঁড়িয়ে দাড়িমুজ গদায়নি এরকম একটা বালক ছেলে কথা বলে এত বড় ধৃষ্ট তাকিয়ে দিল তাকে বিরাট হুজুর তো এত বড় হুজুর সামনে কথা বলো তো বিয়াদ তারা মানে উনি গদগদ করে চলে গেলেন ডক্টর মোহাম্মদ আলী স্যার বললেন যে ও বলে গেল তর্জমা বলে তো বলে ও বলে গেল মারিজম মারিজ মানে রুগী আম মানে আমি মারিদম ফার্সি ভাষা মারিদম ইয়া রাসুল আল্লাহ মারিদম আমি অসুস্থ হে আল্লাহর নবী আমি অসুস্থ ওয়ালাকিন খুশনসিবাম কেতু বাম কিন্তু আমার খুশনসিব যে আপনি আমার ডাক্তার আমি অসুস্থ আপনি আমার ডাক্তার বললাম এটা সারা সার সেরে কি কথা আল্লাহ পাক বলছেন ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিবালাহু ইল্লা হু কারো যদি কোনো অসুখ হয় আল্লাহর নবীকে আল্লাহ বলেন হে নবী তুমিও যদি অসুস্থ হও সেই অসুস্থতা দূর করার ক্ষমতা পৃথিবীর কারণে এক আল্লাহ ছাড়া ফায়দা মারিস্তু ফাহুয়া ইয়াসমিন যখন আমি অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করে নবীর সুস্থতা দান করার ক্ষমতা নবীকে দেওয়া হয়নি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজেই অসুস্থ হয়েছিলেন শেষ জীবনে কাজে অসুস্থতা দূর করার ক্ষমতা নবী সাল্লা সাল্লামকে দেওয়া হয় নাই কেউ বলবেন ডাক্তার ওষুধ খান কেন ডাক্তার সুস্থতা দান করতে পারে এই আকিদা নিয়ে যদি কেউ ওষুধ খায় সেও সেরে কি কাজ করবে বলতে হবে ডাক্তার ওষুধ দিবেন এটা ওসিলা ওষুধের ওসিলায় আল্লাহ সুস্থ করবেন আল্লাহ মুজরিমাম ইয়া রাসুল আল্লাহ মুজরিমাম আমি পাপি হে রসুল আমি পাপি ওয়ালা কিন খোস নসিবম তু শফিয়ম বললাম যে তখন ডক্টর মোহাম্মদ আলী স্যার বললেন যে থাকতে থাকতে বলবেন না বললাম থাকতে থাকতেই তো বললাম তো ধরা গেল না তো চলে গেল রাগ এই মিলাদের অনুষ্ঠানগুলিতে রসুল্লাহ সাল্লামের জন্মবৃত্তান্তের নামে যেই কথাগুলি বলা হচ্ছে এটা কোন রুচিশীল পাবলিকরে বললে তাকে পিঠবে ধরে যে তুমি বলো কি নিয়ে রসুল্লাহ সাল্লাম কিভাবে জন্মগ্রহণ করলেন রসুল্লাহ সাল্লামের জন্মের সময় কে ছিল এগুলি আমাদের জানাটা কি খুব বেশি জরুরি নাকি রসুল্লাহ সাল্লাম কিভাবে সালাত আদায় করলেন সেটা জানা জরুরি কিভাবে জীবন পরিচালনা করলেন সেটা জানা জরুরি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাল্যকালে এতিম হয়েছিলেন ছোটকালে এতিম হয়েছিলেন কিভাবে মাকে হারালেন কিভাবে বাবাকে হারালেন এই কথা বলে বুকের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে রসুল্লাহ সাল্লাম কিভাবে এতিম হলেন তা আপনিও কি সেভাবে এতিম হবেন না এখান থেকে কি শিখলেন আপনি আপনাকে শিখতে হবে এটা যে রসুল্লাহ সাল্লাম বলছেন যে এতিমের লালন পালনকারী আমার সঙ্গে জান্নাতে থাকবে এতিমের লালন পালনকারী আমার সঙ্গে জান্নাতে থাকবে কিভাবে থাকবে রাসুল্লাহ সাল্লাম আঙ্গুলে ইশারা করে দেখাবেন ওয়াশারা বি সাব্বাবাতে ওয়াল উস্তা দুই হাতের আঙ্গুলকে এইভাবে এক হাতের দুই আঙ্গুলকে পাশাপাশি রেখে বললেন কাহাতাইনি এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি থাকে উম্মত আমার পাশে তুমি জান্নাতে এইভাবে থাকবে যদি একজন এতিমের লালন পালনের দায়ভার গ্রহণ করতে পারো এইটুকু আমার জরুরি দরকার আমি বলছি না যে রসুল্লাহ সাল্লামের জীবনী জানা জরুরি নয় রসুল্লাহ সাল্লামের শৈশব কৈশোর এগুলিও আমরা জানতে পারব বা জানা দরকার তবে ততটুক দরকার নয় যতটুক দরকার রসুল কিভাবে সালাত আদায় করতে এটা জানা এই জন্য আল্লাহ পাক বললেন লাকাত কান আল্লাহ কুমফি রাসুল ইল্লাহে উসবাতুল আমি আমানুল্লাহ নাম আর এই মসজিদের খতিব আমি এখানে খতিবের দায়িত্ব পালন করছি দুই সাল থেকে প্রায় পনেরো বছর চলছে পনেরো বছর পার হয়ে গেছে তাহলে পনেরো বছরের খতিব আমি এখানে আর আমার বয়স চলছে হল বান্ন বছর আমার ওয়াইফের বয়স ফর্টি ফাইভ তো বিদায় হয়ে চলে গেল ফর্টি ফাইভ পর্যন্তই আল্লাহ তাকে এই পৃথিবীতে হায়াত দিয়ে পাঠিয়েছিলেন শেষ হয়ে গেছে এখানে আর কিছু বলবার নেই চলে গেল ইন্নালিল্লাহে অন্যা ইলাহে রাজিউন ছেলেটা পড়লো আমিও পড়লাম বললাম ডাক্তার নিশ্চিত হোক বলছে ডাক্তার আনা লাগবে না আমি নিশ্চিত আর একটু ডাক্তার দিয়ে নিশ্চিত হয় নিশ্চিত হয়ে গেল তাহলে আমি কি মায়ের পেটতে পরে খতিব যদি বলেন খতিব সাহেবের কথাটা একটু বোঝেন বা খতিব সাহেবের কথাটা রাখেন ক্ষতি ভর আগের কথা না ক্ষতি ভর পরের কথা রসুল্লাহ সাল্লাম রেসালত পাওয়ার পরে কি রসুল না রেসালত পাওয়ার আগে রসুল মেড ইন চায়না চাইনিজ হাদিসে আছে আমি সেই দিন নবী ছিলাম যেদিন আদম আলাহামকে কাদামাটি দিয়ে সেনে বানানো হচ্ছিল তার মানে তার মানে বাপের আগেই সন্তানের জন্ম মাসাল্লাহ বাপের আগেই সন্তানের জন্ম রসুল্লাহ সাল্লাম বললেন আনা সৈয়দ গুলদি আদম আমি আদম সন্তানের সর্দার মেরাজের রাত্রিতে গিয়ে পরিচিত হচ্ছেন তখন আদম আলাইসাল্লাম বলছেন মারহাবাম বিন সালেহীন সালহীন ওয়াইবিন সালহীন ধন্যবাদ আমার নেককার নবীকে ধন্যবাদ আমার নেককার সন্তানকে আদম আলাহাল্লাম নিজের সন্তান বলে পরিচয় দিলেন নাবি মোহাম্মদুর রসুল্লাহ আদম আলাহামকে বানানো হয়নি কাদামাটির মধ্যে তখন আমাদের নবী নবী হয়ে গেছেন হাদিস মেড সায়না ব্যাপের আগেই বেটার জন্ম হয়েছে নাউজুবিল্লাহ বন্ধুগণ নবী সাল্লা সাল্লামের নবুয়ার যেদিন আসলো যেই রাত্রিতে প্রথম ওহি নাজিল হয়ে নবুয়াত রেসালতের সার্টিফিকেট দেওয়া হলো সেই রাতের নাম কি সেই রাতের নাম লাইলাতুল কাদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর লাইলাতুল কাদরের মহিয়সী রজনীতে প্রথম ওহি নাজিলের মাধ্যমে সেই দিনে নবী সাল্লাল্লাহু সাল্লামকে নবুয়াতের সার্টিফিকেট দেওয়া হলো রেসালতের সার্টিফিকেট দেওয়া হলো নবুয়াতের সার্টিফিকেট পেলেন যেই রাতে সেই রাতের এবাদত কত হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরি খাইরুমিন আলফি শাহ নবুয়তি জেন্দেগির পাওয়ার এত বেশি যে যেই রাত্রে নবুয়ত পেলেন সেই রাতের এবাদত হাজার মাসের এবাদতের চেয়ে উত্তম কিন্তু নবী সাল্লাহ সাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন সেদিনে এবাদত করলে যে হাজার মাস তো দূরের কথা এক মাসের সমান এবাদতের নেকি হবে মর্মে কোন দলিল পাওয়া যাবে না অতএব আমাদেরকে সতর্ক হতে হবে যে এই যে ছয়শ ছাপ্পান্ন হিজড়ি থেকে আবিষ্কৃত ইরাকের এরবেল এলাকার গভর্নর মুজাফর উদ্দিন কোকনপুরী বা কুকুবুরি এই কুকুবুরি বা কোকনপুরীর পক্ষ থেকে আবিষ্কৃত এই বেদাত থেকে জাতিকে বাঁচানোর চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেকেরই দায় ভার রয়ে গেছে মিলাদ আগে রবিউল আওয়াল মাসে হতো এখন মিলাদ প্রত্যেক দিন হয় ঘরে ঘরে হ্যাঁ দোকান উদ্বোধনে হতে হতে হতে হতে ভিডিওর দোকান উদ্বোধনে মিলাদ হয় গানের সিনেমা হল উদ্বোধনে মিলাদ হয় সিনেমা হল উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ বন্দর থানা মদনগঞ্জের লাইট হাউস সিনেমা হল নাম ঠিকানা লিখে যাচাই করে আসবেন মুরব্বী এলাকা ওই এলাকার লোকদের কাছে নারায়ণগঞ্জ বন্দর থানা মদনগঞ্জ লাইট হাউস সিনেমা হল উদ্বোধন করলেন হাফেজ ছাত্রদেরকে দিয়ে কোরআন পড়ার মাধ্যমে তারপরে দোয়া করেন আল্লাহ এই সাহেবের দাওয়াতকে কামাইল দিতে বরকত দান কর আমি বলছিলাম তোমার এই দুয়ার মানে হল আল্লাহ এদেশের মানুষকে বেশি বেশি সিনেমা দেখার তৌফিক দাও ভিডিওর দোকানদারের যদি কামাই রুদির বরকতে দোয়া করা হয় তার মানে দেশের যুবকরা যাতে ভিডিও বেশি দেখে সুদি ব্যাংকের কামাই রুদির জন্য যদি দোয়া করা হয় সুদি কারবারির কামাই রুদির জন্য যদি দোয়া করা হয় তাহলে তার মানে দেশের বেশি বেশি সুদ খাওয়ার তৌফিক দাও সুবাহ আল্লাহ এই জঘন্য বেদা এখন বাড়িতে বাড়িতে ঘরে ঘরে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে গোরস্তামি মসজিদে প্রত্যেক জুমার দিন লক্ষ লক্ষ মুসলমান এই মসজিদের শহর ঢাকাতে জিরাপি হিরিক করে যাচ্ছে আর মিলাপ করা হচ্ছে বসেন বসেন বসেন কবর জিয়ারত আছে আরে কবর জিয়ারত মানে কবর জিয়ারত মানে জিয়ারত মানে দেখা জিয়ারা ভিসা ভিজিট ভিসা আরবিতে লেখা থাকে জিয়ারা ভিসা তাসিরা জিয়ারা জিয়ারা ভিসা মানে ভিজিট ভিসা কবর জিয়ারত করা হল কবর ভিজিট করা কবর দেখা রাসুল্লাহাম বললেন কুন্তু নাহে তুকুমান জিয়ারাতিল কুবুর তোমাদেরকে কবর জিয়ারত করার থেকে নিষেধ করেছিলাম আলা ফাজুর উহা এখন থেকে কবর জিয়ারত করতে পারো ফাইন নাহা তুজাক্কিরুকুমুল আখেরা কবর জিয়ারতে তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে কবর জিয়ারত হচ্ছে মসজিদে কবর স্থানে যাওয়া লাগতেছে আবার কি মাঝহাবিদের কথা বলবো এই ঘুনে ধরা তথাকথিত আহলাদিস বাপদাদার তৈরি আহলাদিস বছরের পর বছর আহলাদিস গিরি চালায় গেছে যুগের পর যুগ আহলাদিস গিরি চালাইছে নাম আহলাদিস আমি অথচ যায় দেখুন বগুড়ায় যাবেন শাহজাহানপুর থানা বিহিক গ্রাম একটা মাদ্রাসা আছে ভিহিগ্রাম মাদ্রাসা এরা তথাকথিত বাপদাদার আহলাদিতেরা পরিচালনা করে মসজিদের মেহরাবের সামনে কবর মসজিদের মেহরাবের সামনে কবর শেষদার দিলেই সামনে কবর ময়মনসিং যাবেন গোল পুকুর পাড়া আহলাদিস জামে মসজিদ যায় দেখবেন মসজিদ থেকে বের হয়ে মসজিদের আঙিনার মধ্যে কবর জায়গা দান করেছে মসজিদে আর সেখানে বাপদাদার কবর জোরপূর্বক সেখানে স্থাপন করেছে আহলাদিস নাম দেয় কিসের আহলাদিস তুমি তোমার মসজিদে কবর থাকে সেদিন এক ছেলে বাস করতেছে কে আহলাদিস তুমি হয়েছ তোমার মসজিদে এখনো টিক টিকি বাস করে মানে টিক টিকি এক বাড়িতে মারলে একশো শহীদের একশো সব পাওয়া যায় দুই বাড়িতে মারলে পঞ্চাশ নাকি তিন বাড়িতে মারলে পঁচিশ নাকি তোমার মসজিদে টিকটিকি বাস করে তার মানে টিকটিকি মারার হাদিসও তুমি আমল করো না জবরদস্ত বক্তা তো মাসাল্লাহ এটা ছোট অল্প বয়সের ছেলে ওয়াজ করতেছে কেমন হাদিস তুমি তোমার মসজিদে এখনো টিকটিকি হেঁটে বেড়ায় টিকটিকি মারার হাদিসটাও তুমি আমল করতে পারি কিসের কবর তোমার মসজিদের সামনে মসজিদের আঙিনায় কবর ছিল আমার নানার আমার নানার কবরকে উৎখাত করা হয়েছে উচ্ছেদ করা হয়েছে মামাকে বললাম মামা মসজিদের জায়গাতে কবর তুলে নিয়ে যান আপনার বাবার কবর যদি মসজিদ থেকে না তুলতে পারেন আমি নিজে হাতে তুলব ইনশাল্লাহ মামারা প্রথম বুঝতে পারলেন না পরে তাদেরকে আল্লাহ পাক বুঝ দান করলেন তারা নিজে হাতে বাবার কবর তুলে নিয়ে পারিবারিক গোরস্থানে দাফন করে হাদিসের উপর আমল করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুগণ কাজেই এই যে চলছে আমি ওদেরকে বললাম তোমাদের একটা সুবিধা হয়েছে গো সালাদ করেই কবর জিয়ারত মসজিদ বানাই রে তাহলে সুবিধা মিলাদ খায় এখান থেকেই কবর জিয়ারত করে চলে যাবে গোরস্থানের দেওয়া লাগবে বন্ধুগণ এই ঘুণে ধরা সমাজকে ফিরিয়ে আনতে হলে এই জাতিকে সহি আকিদায় ফিরিয়ে আনতে হলে আমাদের অনেক প্রচেষ্টার প্রয়োজন এবং অনেক ত্যাগ ও তিতিক্ষার প্রয়োজন ওমা আলাইন বালাক ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন